সাল্লু আলাইহাসাল্লামের কাছে তারা বসত রাসুলের সামনে বসার পরেও তারা হেদায়াত লাভ করতে পারেনি যদিও বাহ্যত তারা ইমান এনেছিল তাদের কত বড় সৌভাগ্য ছিল কিন্তু নিজেদের সৌভাগ্যকে তারা দুর্ভাগ্যে পরিণত করেছে আর তাদের এই মানসিকতার কারণেই আল্লাহ তাদের অন্তরের উপর মোহর মেরে দিয়েছেন যাতে করে তারা এই কিতাব কোরআন রাসুলের উপদেশ বাণী বুঝতে না পারে তাদের পরিস্থিতি বর্ণনা করে আল্লাহ বলছেন যে এই সকল লোকেরা ক্যামতের ওই অবস্থার জন্যই কি সরাসরি অপেক্ষা করে রয়েছে যে রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম যে কেয়ামতের ভয় তাদেরকে প্রদর্শন করছেন তারা কি ওই সময় কেয়ামত যে আসলেই হবে এটা বিশ্বাস করবে যখন কেয়ামত এসে যাবে কেয়ামত আসার পর কি তারা এটা বিশ্বাস করবে তারা কি এই অপেক্ষাই আছে আসলে তো কেয়ামতের সে নিদর্শনগুলো তো এসেই গেছে এখানে কিছু নিদর্শনের কথাও আমি উল্লেখ করেছিলাম আর অনেকগুলো কেমতের নিদর্শন জমিনে বাস্তবায়িত হয়ে গেছে কিছু নিদর্শন অবশিষ্ট আছে যেমন এলিম উঠে যাবে প্রকৃত এলমে দিন মানুষের কাছে থাকবে না অজ্ঞতা বেড়ে যাবে মদ্যপান বেড়ে যাবে বেবিচারের প্রসার ঘটবে গায়িকাদের গান বাদ্য বেড়ে যাবে বাদ্যযন্ত্রের প্রসার ঘটবে বেহায়াপনা বৃদ্ধি পাবে এগুলো সবকে আমাদের আলামত এসবগুলো তো ঘটেই গেছে এখনই চলছে এমনকি আরো বলা হয়েছে যে পুরুষ তার স্ত্রীর অনুগত হবে মার অবাধ্য হবে বন্ধুকে কাছে রাখবে পিতাকে দূরে সরিয়ে দেবে এগুলো কেয়ামতের আলামত এগুলো তো হয়ে গেছে নারীর সংখ্যা বেড়ে বেড়ে যাবে পুরুষের সংখ্যা কমে যাবে এমনকি একজন পুরুষের অধীনে পঞ্চাশ জন নারীও পর্যন্ত থাকবে হয়তো এই নিদর্শনটা বাকি রয়ে গেছে কিন্তু অধিকাংশই হয়ে গেছে তো কেয়ামতের অপেক্ষা যারা করে তাদের সামনে কেয়ামত যখন আসবে নিশ্চিত ভাবে তখন তারা বুঝবে এর আগে তাদের এই নিদর্শনগুলো দেখার পরেও এখান থেকে তারা শিক্ষা নেবে না এই ধরনের অন্ধ লোকের সংখ্যা পৃথিবীতে অনেক থাকবেই কিন্তু এর পরেও আল্লাহ সুবাহ এমন মুমিনদেরকে দুনিয়ায় রেখেছেন যারা জেনে বুঝে আল্লাহর প্রতি ইমান আনে আর নিজেদের কোনো অপরাধ হয়ে গেলে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ইস্তেক পার করে আর তারা কখনো নিজেদের কোনো গুণা এবং ভুলের উপর অটল থাকে না আজকের এই বিশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহ এরশাদ ফরমান যারা ইমান এনেছে তারা বলে যুদ্ধের কোন নির্দেশ সহকারে কোন সুরা নাজিল হয় না কেন আর যখন সুস্পষ্ট কোন সুরা নাজিল হয় যার মধ্যে যুদ্ধের বিবরণ থাকে তখন তুমি দেখতে পাবে যাদের অন্তরে রোগ রয়েছে তারা মৃত্যু ভয়ে মূর্ছাগ্রস্ত রোগ লোকের মতো তোমার দিকে তাকায় সুতরাং ধ্বংস এদের জন্যেই এখানে আল্লাহ সুবাহ বলছেন যে ইমানদারগণ আল্লাহর কাছে প্রত্যাশা করতেন যুদ্ধের কোনো আয়াত নাজিল করার জন্য এটা ছিল এমন সময়ে যখন মক্কায় তেরোটি বছর ইমানদারগণ জুলুমের শিকার হয়েছিলেন এরপর তারা যখন মদিনায় আসলেন আনসারদের সমন্বয়ে তারা যখন শক্তি অর্জন করলেন তখন তাদের মধ্যে একটা যুদ্ধ স্পৃহা ছিল যে এত দীর্ঘদিন পর্যন্ত আমরা কাফের মুশ্রিকের দ্বারা নির্যাতিত হয়েছি তাদের জুলুমের শিকার হয়েছি আল্লাহ যদি আমাদেরকে হুকুম দিতেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করার তাহলে এর বদলাটা আমরা নিতাম তাদের মধ্যে এই স্পৃহাটা ছিল এই জন্য তারা আল্লাহর পক্ষ থেকে কোনো সুরা নাজিল হোক যেই সুরায় যুদ্ধের হুকুম থাকে এটা তারা কামনা করতেন ইমানদারগণ তো এই ব্যাপারে এমন সুরাগুলো নাজিল হলে তারা খুশি হতেন কিন্তু ইমানদারদের মধ্যেই কিছু দুর্বল মুমিন রয়ে গেছেন কিছু দুর্বল ইমান আছে কিন্তু এরা খুবই দুর্বল ইমানের ক্ষেত্রে দুর্বলতা তাদের আছে তাদের সাহসের কমতি আছে আর এদের মাঝে মুনাফিকরাও রয়ে গেছে যারা তাদের ইমানের দুর্বলতার জন্য তারা সচেষ্ট এদেরকে ভীত করার জন্য বিভিন্ন ধরনের রটনায় অভ্যস্ত আল্লাহ বলছেন যখন আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট কোন সুরা নাজিল হয় ফাইদা উমজিলাত সুরাতুন মহকামাতুন আয়াত মহকাম আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্টভাবে হুকুম দিয়ে কোন সুরা যখন নাজিল হয় এবং ওই সুরায় যদি যুদ্ধের বর্ণনা থাকে যাদের অন্তরে রোগ আছে তাদেরকে আপনি দেখতে পাবেন ইয়াং জুরুন ইলাইকা নাজারাল মাগসিজি আলাইহি মিনাল মাউত মৃত্যুর বয়ে মূর্ছাগ্রস্ত ব্যক্তির মতো তোমার দিকে তারা বিত বিহবল হয়ে তাকিয়ে থাকে যেন এখনই তাদের মৃত্যু এসে গেছে যুদ্ধের আয়াত নাজিল হওয়া মাত্রই তারা এমন ভীত হয়েছে তাদের চেহারার মধ্যে ভীতি প্রকাশ পেয়েছে তোমার দিকে তারা তাকাচ্ছে কার মতো যে মরণের ভয়ে যারা যে লোকেরা একেবারে মূর্ছাগ্রস্ত হয়ে যায় একেবারে নির্জীব হওয়ার মতো এদের মতো একেবারে তোমার দিকে তাকাচ্ছে ভীত হয়ে এসব লোকদের জন্য ধ্বংসই অতি নিকটবর্তী আল্লাহ সুবাহ ঘোষণা করছেন আলম তার কুফু আইদিয়াকুম তুমি কি লক্ষ্য করে দেখছো ওই সব লোকদের প্রতি যাদেরকে বলা হয়েছিল তোমরা তোমাদের হাতগুলোকে সংবরণ করে রাখো আর এখন সালাদ কায়েম করো জাকাত আদায় করো অর্থাৎ যুদ্ধের জন্য এতে বেশি ছটপট এখন করো না ফালাম্মা কুতিবা আলাই হিমুল কেতাল যখন এই সব লোকদেরকে যুদ্ধের হুকুম দেওয়া হলো আল্লাহ সুবাহান ওই অবস্থাটা তুলে ধরছেন যে তারা নিজেরা যুদ্ধ কামনা করছিল যে আল্লাহ যদি কোনো যুদ্ধের আয়াত নাজিল করতেন তাহলে আমরা যুদ্ধ করব আল্লাহ তাদেরকে বললেন যে না এখনই না ফালাম্মা যখন তাদের প্রতি যুদ্ধের আদেশ দেওয়া হলো যুদ্ধকে ফরজ করে দেওয়া হলো তখন তারা মানুষের আজাবকে ভয় পেতে থাকল যেন যেইভাবে আল্লাহর আজাবকে ভয় করা উচিত এমনকি এর চেয়েও বেশি এবং আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকলো হে আমাদের রব তুমি আমাদের প্রতি এত তাড়াতাড়ি কেন যুদ্ধ বরস করে দিলে আরো কিছু কাল কি আমাদেরকে অবকাশ দিতে পারতে না কুল মাতা দুনিয়া বলে দিন দুনিয়ার জীবনের বুগের সামগ্রী অতি নগণ্য আর পরকাল মুস্তাকিদের জন্য কল্যাণকর আর সেখানে তাদের প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না এই আয়াত আমরা দেখি যারা আল্লাহ যুদ্ধ ফরজ করার আগে যুদ্ধ করার আগ্রহ পোষণ করত এইসব লোকদের মধ্যে যে যুদ্ধ ফরজ হওয়ার পরে দুর্বলতাগুলো এসে গিয়েছিল তারা ভীত হয়ে পড়েছিল যুদ্ধকে তারা কঠিন মনে করেছিল শত্রুর মোকাবেলায় যাওয়াটাকে তারা মৃত্যু যন্ত্রণার মতোই তাদের কাছে মনে হয়েছিল মনে হয় যুদ্ধের ময়দানে গেলে মরেই যাবো আর ফিরে আসবো না এই যে তাদের মধ্যে একটা ভীতি পয়দা হয়ে গিয়েছিল এটা দুর্বল লোকদের কার এটা অবস্থা যাদের ইমানে দুর্বলতা আছে কিন্তু প্রকৃতপক্ষে যে মুমিনগণ আল্লাহ এবং আল্লাহর রাসুলের মহাব্বতে আল্লাহর দিনকে গ্রহণ করেছিলেন তারা এই ব্যাপারে বিন্দু মাত্র বিতহন নাই যে কোনো শক্তিধর বাহিনীর মোকাবেলায় তারা নির্বিকভাবে এগিয়ে গেছেন যুদ্ধের ময়দানে তারা যুদ্ধ করেছেন কিন্তু দুর্বল লোকেরা ছিল সব সময় এখানে এই কথাগুলি বলা হয়েছে যে যারা ইমান এনেছে তারা বলে যে যুদ্ধের কোনো সুরা নাজিল হয় না কেন আর যখন এমন সুস্পষ্ট সুরা নাজিল হল যে সুরায় যুদ্ধের নির্দেশ ছিল তখন অন্তরে যাদের রূপ রয়েছে সকলের কথা বলা হয়নি ইমানদারদের এই দুর্বলতা আসে নাই এই আদেশ আসার পর ইমানদাররা হয়েছিলেন খুশি তারা আনন্দিত হয়েছিলেন যুদ্ধের আদেশ দেওয়ার পর মুমিনগণ খুশি হয়েছিলেন আনন্দিত হয়েছিলেন এবং তারা নিজেরা নিজেদের মাল এবং যান নিয়ে তারা সবসময় প্রস্তুত হয়েছিলেন নির্দেশ দেওয়া মাত্রই তারা বের হয়ে পড়বেন তাদের মধ্যে কোনো দুর্বলতা ছিল না কিন্তু যাদের অন্তরে রোগ আছে অর্থাৎ মুনাফিকির রোগ যাদের অন্তরের মধ্যে মুনাফিকির রোগ আছে মুখে বলে একটা আর অন্তরে এটা নাই মুখে মুখে খুব বাহাদুরি দেখায় যখন দেখে সব ঠিকঠাক আছে শান্ত আছে এখন যুদ্ধের কোনো আয়োজন নাই সেই সময় খুব লম্প জম্প করে বাহাদুরি দেখায় খুব সাহস দেখায় তো এখন তো আর এই ধরনের লাপারাবি করলে আর সমস্যা নাই যুদ্ধ তো আর করতে হচ্ছে না এই সময় খুব বড় বড় কথা বলে কিন্তু যুদ্ধের হুকুম যখন দেওয়া হয় তখন মনে হয় তার মরণ এসে গেছে সখরাতুল মত তার নিকটে এই জন্য তাঁর চেহারা এমন ভীত সন্ত্রস্ত হয়ে যায় যে মূর্ছাগ্রস্ত ব্যক্তির মতো রাসুলের দিকে তাকাইয়া থাকে যে এখনই মনে হয় জ্ঞান হারা হয়ে যাবে এই রোগ আক্রান্ত অন্তরের রোগ যাদের তাদের কিন্তু এরাই কিন্তু একটি পূর্বে দাবি করছিল এমন কোন সুরা কেন নাজিল হয় না কিন্তু ইমানদারদের অবস্থা কেমন ছিল আমরা জানি রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সাহাবাদের মধ্যে কি ইমানি চেতনা জাগ্রত ছিল হজরতে হানজালা রাজু আল্লাহ আনহু বিয়ে করেছিলেন ওনার বাসর যাপন করেছেন ভোরবেলায় ফজরের সময় তিনি ডাক শুনলেন মুজাহিদিনগঞ্জ উহুদের দিকে এগিয়ে যাচ্ছেন কুফফারদের সাথে যুদ্ধ করার জন্য উহুদের যুদ্ধের ডাক যখন তার কানে পৌঁছল সাথে সাথে ঘরের মধ্যে যা ছিল তোর বাড়ি তীর ধনুক নিয়ে বের হয়ে গেলেন ওনার গুসল ফরজ হয়েছিল গুসল করবেন কিন্তু যুদ্ধের ডাক শোনার পর তার ফরজ গুসলের জন্য যে সময় নষ্ট হবে এই জন্য আর দেরি করলেন না তিনি মুজাহিদিন থেকে পিছনে পড়ে যাবেন এই আশঙ্কায় গুসল বাদ দিয়ে তিনি যুদ্ধের ময়দানে রোয়ানা দিয়ে গেলেন মুমিনগণ কখনো বিত হয় না তাদের মধ্যে কোনো ভয় কাফের ভয় আল্লাহর দুশ্মনের ভয় তাদের অন্তরে থাকে না হজরতে হানজালা রাজি আল্লাহ আনহু যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধ করলেন শাহাদত বরণ করলেন শহীদদের লাশ যখন খুঁজে খুঁজে একত্রিত করা হয়েছে তখন হজরতে হানজালা রাজি আল্লাহ আনহুর লাশ সেখানে ময়দানে পাওয়া গেল না রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম নির্দেশ দিলেন কুজার জন্য পুরা ময়দান তারা কুজে বেড়ালেন কোথাও হানজালার লাশ পাওয়া গেল না হানজালার লাশ কোথায় সে জীবিত নাই যখন এই উৎকণ্ঠার মধ্যে রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম অপেক্ষা করছিলেন তখন দেখা গেল আল্লাহর ফেরেস্তাগন হানজালাকে গুসল দিয়ে রাসুলের সামনে মনে হাজির করেছেন আল্লাহ সুবাহ তাদের অন্তরের মধ্যে ইমানের এমন একটি জজবা দান করেছিলেন ইমানের নূর তাদেরকে দিয়েছিলেন যে ইমানের নূরে তারা তাদের জীবনের পথটাকে তারা ভালো করে চিনতে পেরেছিলেন যে তাদের জীবনের পথ কোনটা সেই পথ চিন্তা তারা ভুল করেননি এই জন্য ইমানদারগণ কখনো দিত হননি যুদ্ধের ময়দানে যুদ্ধের ডাক আসলে তারা ভয় পাননি পিছনে পড়ে থাকেননি প্রতিযোগিতার সাথে সকলেই তারা অগ্রসর হয়ে যেতেন কিন্তু যাদের অন্তরে রূপ ছিল কিসের রূপ মুনাফিকের রূপ বাহ্যত মুমিন অন্তরে কিছু ইমান নাই এই সকল লোকেরা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সামনে হাজির হয়ে নিজেদের সেই ভয় ভীতির চেহারাটা দেখাতে থাকলো তাদের মুখ দিয়ে কথা আর বের হয় না কারণ একটু আগে তো তারা দাবি করেছিল কেন যুদ্ধের আয়াত নাজেল হয় না আগে তারা বাহাদুরি করেছিল বড় বড় কথা বলেছিল এখন কোন মুখে এখানে সামনে কথা বলবে কোথার বলতে পারে না মুখ দিয়ে আর কোথা বের হয় না মূর্ছাগ্রস্ত ব্যক্তির মতো অপলক নেত্রে তাকিয়ে থাকে মানে এমন ভয় যখন মৃত্যু যন্ত্রণা তার এখনে শুরু হয়ে গেছে যুদ্ধের ময়দানে যাওয়ার আগেই এই সকল লোকদের কথা আল্লাহ বলছেন আলাহুম তাদের জন্য এটাই উত্তম এই শব্দটার এই অংশটুকুর অর্থ এতটুকু ইমাম কুর্তুবি বলছেন যে এদের জন্য ধ্বংসই অতি নিকটবর্তী এই সব লোকদের জন্য ধ্বংস অতি নিকটবর্তী তারা অচিরেই ধ্বংস হয়ে যাবে যারা অন্তরে রোগে রোগাক্রান্ত হয়েছে আর যুদ্ধের ডাক আসার পর যুদ্ধে অংশগ্রহণ করে না আল্লাহ দিনের বিজয়ের জন্য যখন তাদেরকে ডাক দেওয়া হলো যুদ্ধ করার জন্য সেই যুদ্ধ থেকে তারা যখন পিছনে পড়ে থাকে সেই সব লোকদের জন্য আল্লাহ বলছেন অচিরেই তাদের ধ্বংস হয়ে যাবে সেই ধ্বংসটা তাদের অতি নিকটবর্তী তাদের আনুগত্য এবং মধুমাকা কথা জানাই আছে আজামাল আমর আর যখন জেহাদের সিদ্ধান্ত গ্রহণ করা হল যদি তারা আল্লাহর সাথে তারা যে ওয়াদা করেছিল তা সত্য প্রতিপন্ন করত তাহলে এটা তাদের জন্য উত্তম ছিল এখানে ওই মুনাফিকদের কথাটাই বলা হচ্ছে যে মুনাফিকদের বাহ্যিক আনুগত্য আর মধুমাখা কথা এটা তো আমাদের জানাই আছে এরা সব সময় মুখে মুখে আনুগত্য প্রকাশ করে কিন্তু কাজের সময় তাদেরকে পাওয়া যায় না আর বাহ্য তারা মুখে মুখে খুব মধুমাখা কথা বলে খুব সুন্দর সুন্দর কথা বলে মনে হয় একেবারে পাক্কা ইমানদার তাদের ইমানের ব্যাপারে যেন কোন সন্দেহই করার নাই আল্লাহ কোথায় বলছেন তাদের বাহ্যিক আনুগত্য এবং উত্তম উত্তম কথা মধুমাখা কথা এগুলো তো আমাদের জানাই আছে যে মুনাফেকরা বাহ্যিকভাবে আনুগত্য খুব সুন্দরভাবে প্রকাশ করবে সুরাই নিসাতে আল্লাহ সুবাহ বলছেন ويقولون طاعة فإذا برزوا من عندك بيت طائفة منهم غير الذي تقول والله يكتب ما يبيتون فأعرض عنهم وتوكل على الله وكفى بالله وكيلا তারা তোমার সামনে যখন আসে তখন আনুগত্য প্রকাশ করে সামনে এসে আনুগত্য প্রকাশ করে আর যখন তোমার সামন থেকে তারা চলে যায় তখন তারা রাতের অন্ধকারে তাদের মধ্য থেকে কিছু সংখ্যক গোপন সোনা পরামর্শে লিপ্ত হয় ওই বিষয়ে তুমি যেই বিষয়ে সিদ্ধান্ত দিয়েছ এর বিপরীত তোমার সিদ্ধান্তের বিপরীত কর্ম ঘটানোর জন্য তাদের কয়েকজন রাতের অন্ধকারে গোপন সলা পরামর্শে লিপ্ত হয় তারা গোপনে কি কি সলা পরামর্শ করে আল্লাহ তা লিখে রাখছেন এদের গোপন সলা পরামর্শগুলো আল্লাহ লিখিয়ে রাখছেন সুতরাং তুমি তাদেরকে উপেক্ষা করো আর এদেরকে পাত্তা দিও না আল্লাহ এবং ভরসা করো আল্লাহর উপর আর ভরসার জন্য আল্লাহ যথেষ্ট এই মুনাফিকদের অবস্থাটা বর্ণনা করা হয়েছে তারা সামনে যখন আসবে তখন সুন্দর করে আনুগত্য প্রকাশ করবে যে আনুগত্যের ব্যাপারে কোনো সন্দেহ অবকাশ নাই কিন্তু তাদের ভিতরে যে রোগ আছে সেই রোগ শুধুমাত্র তারা লালন করে বৃদ্ধি করে তাই সামনে বসে আনুগত্য প্রকাশ করলেও ভিতরে ভিতরে কুটকৌশল আঁকতে থাকে এই তোমার কাছ থেকে যখন তারা বের হয়ে যায় তোমার কাছ থেকে বের হয়ে যাওয়ার পর তাদের মধ্য থেকে কিছু সংখ্যক রাতের অন্ধকারে এমন গোপন সলা পরামর্শে লিপ্ত হয় তুমি যা বলেছিলে তার বিপরীত ভাবনাই এরা যারা গোপনে যে সলা পরামর্শ করে আল্লাহ সেইগুলো লিখে রাখছেন তাদের গোপন সলা পরামর্শগুলো আল্লাহ লিখে রাখছেন আল্লাহ সিদ্ধান্ত হল আরিদ এই সকল লোকদের উপেক্ষা করো এদের কোনো পাত্তা দিও না এদের কোনো মর্যাদা নাই তোমাদের মাঝে আর এই সকল মুনাফিকদের যারা বাহ্যিকভাবে আনুগত্য প্রকাশ করে সুন্দর সুন্দর কথা বলে কিন্তু তাদের ভিতরে আছে রূপ মুখে যা বলে অন্তরে তা নাই সুযোগ পেলেই গোপনে গোপনে এর বিপরীত চিন্তা ভাবনা করে বিপরীত ছলা পরামর্শ করে সুযোগ পেলেই এই সকল মুনাফিকদেরকে আর পাত্তা দিও না যখন তাদের এই মুনাফিকিটা প্রকাশ হয়ে যাবে তো আরি দান হুম এদেরকে উপেক্ষা করো এদের আর কোনো গুরুত্ব নাই তোমাদের মাঝে এদেরকে চিহ্নিত করে ফেলো তোমাদের মাঝে তাদের আর কোনো মর্যাদার কোনো আসন আর নাই এখন এরা চলে গেলে কারো কারোর কাছ থেকে কোনো শুনেছি যে কম্বল বাঁচছে নাকি লুম খালি হয়ে যায় নাকি না লুম বাসলে কম্বল খালি হয়ে যায় তো এর অর্থ হল শয়তান দুষ্ট মুনাফিক মুশ্রিক এ সবগুলোর নিয়ে জন্য একটা দল করা দরকার যদি বাঁচলে যদি খালি হয়ে যায় এই দুষ্ট শয়তানগুলোকে রেখে লাভ কি এগুলো তো ক্ষতিকর এগুলো খালি হয়ে গেলেই তো লাভ তখন খালেস মুমিনগণ সংখ্যায় কম হোক এটাতে প্রাণ শক্তি আছে খালেদ মুমিনগণ সংখ্যায় কম হলেও যদি তারা একটি প্ল্যাটফর্মে দাঁড়ায় এর মধ্যে বিশাল শক্তি যেই শক্তির উৎস স্বয়ং আল্লাহ সুবাহানা তারা আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হয় আর এই মুনাফিক গুলো এর ভিতরে থাকলে আল্লাহ সাহায্য আসে না এই দুষ্ট প্রকৃতির মুনাফিক গুলোকে নিয়ে একসাথে দল যত বড়ই করা হোক সেখানে আল্লাহ সাহায্য থাকবে না বলছে এই দুষ্ট মুনাফিক গুলো সম্পূর্ণভাবে ইমান দাঁত থেকে বিচ্ছিন্ন হয়ে চিহ্নিত হয়ে দূরে সরে গেলেই উত্তম এখানে আল্লাহ এই কথাটাই বলছেন তাদের বাহ্যিক আনুগত্য এবং মিষ্টি মাখা কথা তো জানাই আছে এরা বাহ্যিক বাহ্যিকভাবে প্রকাশ্যভাবে সুন্দর করে আনুগত্য প্রকাশ করবে মধু মাখা কথা বলবে ভালো ভালো কথা বলবে তোমাদের মন জয় করার মতো কথা তারা বলবে তাদের মুনাফিকির ব্যাপারে তোমাদের সন্দেহী হবে না মুখ দিয়ে এত সুন্দর কথা বলবে বিতরটা যে এত কলুষিত বিতরটা যে তাদের অন্তরটা যে একবারে পচে গেছে সেখান সেটা যে একবারে দুর্গন্ধযুক্ত এমন ভাবে তারা ঢেকে রাখে তোমরা এটা বুঝতেই পারো না বাহ্যিকভাবে সুন্দরভাবে কথাগুলো বলে আল্লাহ বলছেন এটা তো আমার এটা তো জানাই আছে আমর যখন জিহাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই সকল লোকেরা যারা অন্তরে রোগাক্রান্ত এরা যদি সেই অন্তরের রূপ থেকে মুক্ত হয়ে যায় তারই মুনাফিকে ছেড়ে দেয় এবং আল্লাহর সাথে তারা যে ওয়াদা করেছে সেই ওয়াদা যদি পূর্ণ করে অর্থাৎ যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে এটা তাদের জন্য উত্তম আল্লাহর সাথে কোন ওয়াদা তারা যে ইমানের ওয়াদা করেছে তারা যে ইমান এনেছে এটাই আল্লাহর সাথে ওয়াদা ইমানটাই আল্লাহর সাথে ওয়াদা কারণ আল্লাহ ইমানদারদের প্রতি নির্দেশ দিয়েছেন আল্লাহর পথে যুদ্ধ করার জন্য আল্লাহর সাথে তারা যে ওয়াদা করেছে ফালাউ সদাকুল্লাহ তাদের ওয়াদা যদি তারা সত্য প্রমাণ করত যুদ্ধের সিদ্ধান্ত গ্রহণ করার পর সেই যুদ্ধে অংশগ্রহণ করে তাহলে এটা তাদের জন্য ছিল উত্তম লাকানা খাই রল্লাহুম কোরআন মজিদ মানুষের অন্তরের অবস্থাটা এমন ভাবে প্রকাশ করে দেয় এই কুরআন মজিদ এমন একটা লাইট যা দিয়ে হক এবং বাতিল দুইটাকে স্পষ্টভাবে চিনা যায় মুমিন মুনাফিককে স্পষ্ট দেখা যায় পরিষ্কার দেখা যায় এখানে কাফের মুশ্রিক সবগুলোকে আলাদা করে চিনা যায় কোরআনের এই লাট দিয়ে যারা অন্তরের মধ্যে গোপন তাদের ভাবনাগুলো রেখেছিল ঢেকে আল্লাহ সেগুলো প্রকাশ করে দিয়েন সুরাই নিশাতে খুব সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খ ভাবে এক একটা আয়াতের মাধ্যমে এমন ভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে প্রকাশ করে দিয়েছেন অন্তরের অবস্থাটা এখানে ওই দিকেই ইঙ্গিত করা হয়েছে যে এই সকল লোকের অন্তরে যে এত কলুষতা আছে এত নোংরামি আছে তাদের অন্তরের মধ্যে প্রতিগন্ধময় আবর্জনায় ভরে গেছে তাদের অন্তর সবসময় কুচিন্তা অসৎ চিন্তায় সবসময় লেগে থাকে তাদের চিন্তায় ভালো কিছু থাকে না মুমিনদের ইসলাহ মুমিনদের মধ্যে রুহামা মুমিনদের মধ্যে সকল প্রকারের ত্রুটি বিচ্ছুতি থেকে মুক্তকরণের ভাবনা এইগুলো থাকে না বরং তারা কিভাবে মুমিনদের মধ্যে বিভেদ পয়দা করা যায় বিচ্ছেদ পয়দা করা যায় মুমিনদের মধ্যে কিভাবে দূরত্ব পয়দা করা যায় এই ধরনের অসৎ চিন্তায় শয়তান তাদেরকে সব সময় পরিচালনা করে তাদের রাহবর হল শয়তান এই জন্য তারা সবসময় ওই অসৎ ভাবনায় লিপ্ত থাকে কোন সময় কোন মিথ্যা কথাটা বললে কোথায় মুমিনদের একটু ক্ষতি করা যাবে সেই মিথ্যা কথাটা তৈরি করে নেই এই সকল কাজ করে এই ধরনের মুনাফিকরা এই কথাটা তাদের অবস্থাটা বলছেন অথচ এই মুনাফিকরা বাহ্য তো তাদের চিনার উপায় নাই এটা হলো তাদের অন্তরের রূপ বাহ্যিকভাবে তারা সুন্দর আনুগত্য করে বাহ্যিকভাবে সুন্দর সুন্দর কথা বলে যখন এদেরও একটা উপায় করে দিয়েছেন এই মুনাফিকদেরকেও বাছার একটা পথ আল্লাহ এখানে করে দিয়েছেন যদি তারা তাদের এই মুনাফিকিটা ছেড়ে দিত আর যুদ্ধের সিদ্ধান্ত যখন নেওয়া হয় তখন এই মুনাফিকির পরিবর্তে তারা যে ইমান এনেছিল আল্লাহর প্রতি সে আল্লাহর প্রতি ইমানের দাবি পূরণ করত অর্থাৎ যুদ্ধের ময়দানে তাদের গান মাল নিয়ে তার ঝাঁপিয়ে পড়ত তাহলে এটা তাদের জন্য উত্তম ছিল তার এই মুনাফিকি করে যে জাহান নামের পথে এগিয়ে যাচ্ছে তারা জান্নাতের পথে ফিরে আসতে পারত সুযোগটা তার রয়ে গেছে আল্লাহ একেবারে তাদেরকে বঞ্চিত করে দেন নাই যে আল্লাহ সুবাহ দয়ালু আল্লাহর বান্দা আর কাছ থেকে সরে গেছে একেবারে তিনি বঞ্চিত করে দেন না তিনি ফিরে আসার সুযোগ দেন তিনি সেই ফিরে আসার সুযোগ এই আয়াতের মধ্যে রেখেছেন এই মুনাফেকরা যদি তাদের মুনাফেকি ছেড়ে দেয় এবং জিহাদের সিদ্ধান্ত যখন নেওয়া হয় সেখানে তারা কোনো প্রকারের দ্বিমত পোষণ না করে তাদের মাল এবং যান নিয়ে ওই জিহাদে অংশগ্রহণ করে তাহলে আগে যে তারা মুনাফিকি করে যেই ধরনের অপকর্ম করেছে তা আল্লাহ ক্ষমা করে দিতে পারেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে একেবারে স্থায়ীভাবে তাদেরকে আল্লাহ রহমত থেকে তাদেরকে বঞ্চিত করে দেন নাই فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم যদি জমিনে তোমরা রাষ্ট্র ক্ষমতা লাভ করো ক্ষমতাসীন হও তাহলে সম্ভবত তোমরা দুনিয়ায় ফাসাদ সৃষ্টি করবে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ সুবহান এই সব লোকদের কথাই বলেছেন যারা প্রকৃত পক্ষে ইমানকে তারা ধারণ করেনি রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম যেইভাবে নিজে ইমান এনেছিলেন আর ইমানের দাওয়াত দিয়েছিলেন আর উনার দাওয়াত গ্রহণ করে সাহাবায়ে কেরাম রাউদি আল্লাহ আনহুম যেইভাবে ইমান এনেছিলেন এবং ইমান এনে রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লামের তরিকায় আল্লাহর হুকুম তারা বাস্তবায়ন করেছিলেন এটা ছিল সর্বোত্তম সর্বোচ্চ আসন ইমানের এটা ইমানের এক মডেল ইমানের ওই স্তরে না পুষতে পারলে ইমান যদি ওই মডেলে ইমান গড়া না হয় আল্লাহর কাছে প্রকৃতপক্ষে এর চেয়ে অন্য প্রকারের ইমান গ্রহণযোগ্য নয় আল্লাহ ঘোষণা করছেন যদি তারা তোমাদের মতো ইমান আনে তাহলে তারা হেদায়েত পাবে তোমাদের মতো তোমরা কারা রাসুল্লাহ সাল্লু আলাই আসাল্লাম এবং সাহাবাইক রাম রাজু আল্লাহ তালানহম সরাসরি সম্বোধন করছেন তোমাদের মতো তারা অর্থাৎ অনুপস্থিত যারা দূরে অবস্থান করতে করছে অথবা পরে দুনিয়ায় আগমন করবে কেমন পর্যন্ত যারা দুনিয়ায় আসবে তারা সকল এরা হলো তারা কেয়ামত পর্যন্ত যারা দুনিয়ায় আসবে এসে ইমান আনবে তারা এই সকল লোকেরা হলো তারা আর তোমরা হলেন রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম এবং সাহাবাইকার রাজু আল্লাহ তালানহুম যদি তারা তোমাদের মতো ইমান আনে তাহলে তারা হেদায়ত পাবে নতুবা পাবে না ইমানের মডেল রাসুল সাল্লু আলাইসাল্লাম এবং সাহাবাইক রাম রাজু আল্লাহ তালানহুম ইমানের আদর্শ নমুনা ওই স্ট্যান্ডার্ড সামনে রেখে ইমান আনতে হবে ইমানের স্ট্যান্ডার্ড হলো এটা নিজেদের পক্ষ থেকে ইমানের আর কোন ধরনের স্ট্যান্ডার্ড বানানোর অধিকার কারো নাই রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের আনুগত্যের আদর্শ মডেল হলেন সাহাবাহিকেরাম রাজু আল্লাহ হোম এখানে একটা কথা বলে রাখি যে আকিদাগতভাবে একটা বিভ্রান্তি আছে কিছু সংখ্যক মুসলিমদের মধ্যে সেটা হল মেয়ারে হক ইসলামের মানদণ্ড হক কি ইসলাম সত্যের মাপকাঠি ইসলামের মানদণ্ড কে আমাদের দেশে প্রচুর আলেম আছেন তারা বলেন সাহাবায় কেরামগন কিন্তু সাহাবা তো একজন নন অসংখ্য তাহলে ইসলামের মানদণ্ড তো অসংখ্য হয়ে যাবে ইসলামের মানদণ্ড হলেন একমাত্র রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম আর কেউ মিয়াইয়ার হক নন সত্যের মাপকাঠি আর কেউ হতেই পারে না কারণ মিয়াইয়ার হক সত্যের মানদণ্ড সেই মাপকাঠিটা হবে নির্ভুল মাপকাঠি যদি ভুল হয় তারপরে পরিমাপ যাই করা হবে সব ভুল হবে সাহাবাইকেরাম রাজি আল্লাহ তালাহুমদের মধ্যেও মতভেদ হয়েছে তাদের ত্রুটি বিচ্ছিত হয়েছে মানবীয় দুর্বলতার বশবর্তী হয়ে তারা কবিরা গুণাও করেছেন তাহলে এটা কি মানদণ্ড তারা কোন মানদণ্ডে নিজেদেরকে পরিশুদ্ধ করেছেন তারা যখন মতভেদ করতেন কোথায় গিয়ে তারা ফাঁসালা নিতেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে অথবা রাসুলের কাছ থেকে কোনো বাণী যদি তারা কারো কাছ থেকে জানতে পারতেন এই বিষয়ের ফয়সালা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এইভাবে দিয়েছেন ওই মানদণ্ডে তারা এটা সমাধান করতেন নিজেরা এক একজন আলাদা মানদণ্ড তারা হন নাই একটা কথা হাদিস নামে খুবই প্রসিদ্ধ এদেশে আছে আসহাবিকান নজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম আমার সাহাবাগণ তারকার মতো তোমরা যে কারোই আনুগত্য করবে হেদায়াত পাবে এটা আসলে কোন হাদিস নয় একটা মিথ্যা বানোয়াট কথা আপনার এখন বড় বড় মুফতি মুহাদিসদের কাছে জিজ্ঞাসা করেন অবলীলায় এটা তারা হাদিস বলে সাথে সাথে বলে ফেলবেন কিন্তু এটা একটা বানোয়াট কথা মিথ্যা কথা আল্লামা ইবনুল কাইম তার ফি তুরুকিল হিকমিয়া কিতাবের মধ্যে স্পষ্ট লিখেছেন এই কথাটি কোন একটা বানোয়াতকারীর একটা বানোয়াত কথা হাফেজ ইবনুল বার্গ তিনি স্পষ্ট বলেছেন এটা কোন একটা মৃত্যুকের একটা উক্তি এটা আসলে কোন হাদিস নয় কিন্তু এদেশে এটাকে হাদিস নামে ব্যাপকভাবে প্রচার করা হয় এবং সবার সাধারণ আলিম না হলেও সাধারণ আলামপাড়ার হাবিজ সব যারা আছে তারা ওইটা জানে কিন্তু ইসলামের মানদণ্ড একটাই সেটা হলো রাসুল্লাহ সাল্লু আলহ্লাম ইসলামের ফায়সালা ইসলামের যে নমুনা ইমানের যে নমুনা রাসুল্লাহ সাল্লু আলহ্লাম প্রদর্শন করেছেন সেটাই একমাত্র আদর্শ হ্যাঁ সাহাবাহিকেরাম রাজু আল্লাহ তাল হলেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের আনুগত্যের জন্য তারা আদর্শ রাসুলের আনুগত্য কিভাবে করতে হবে সেই আদর্শ নমুনা হলেন সাহাবায়কে রাম রাজু আল্লাহ তালানহম ইসলামের আদর্শ হলেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম আর রাসুলের আনুগত্যের আদর্শ হলেন সাহাবায়কে রাম রাজু আল্লাহ তালানহম এই সূক্ষ্ম একটু পার্থক্য এটা আকিদার বড় ধরনের মূল বিষয় আকিদাগত বিভ্রান্তির কারণে মানুষ পথভ্রষ্ট হবে আল্লাহ সুবাহ প্রতি কিভাবে ইমান আনতে হবে তার আসুল্লাহ সাল্লু নিজে ইমান এনেছেন এবং তিনি সেইভাবে নির্দেশ দিয়েছেন সাহাবাহিকেরাম রাজু আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের নির্দেশ অনুযায়ী প্রদর্শিত পন্থা অনুযায়ী তারা আল্লাহর প্রতি মানে এনেছেন ফেরেস্তাদের প্রতি মানে এনেছেন কিতাব সমূহের প্রতি মানে এনেছেন রাসুলদের প্রতি মানে এনেছেন তেয়ামতের প্রতি মানে এনেছেন তাকদিরের প্রতি মানে এনেছেন এটা রাসুল উল্লাহ সাল্লু আলাইসাল্লামের প্রদর্শিত পন্থায় তারা এনেছেন এই জন্য তারা ইমান আনার পর নিজেদের পক্ষ থেকে এসব ব্যাপারে কোনো ধরনের ব্যাস কম করেন নাই আদর্শ নমুনা হলেন তারা আনুগত্যের তারা যেইভাবে আনুগত্য করেছেন সেইভাবে রাসুলকে আনুগত্য করতে হবে সে আনুগত্যের মডেল হলেন তারা তো ইমানের যেই কথাটাই আমি বলছিলাম যে ইমান রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম এবং সাহাবায় কারাম রাজি আল্লাহ তালানহুম যেইভাবে ইমান এনেছেন সেটা হলো ইমানের মডেল ওই নমুনাটা হলো ওই আদর্শটা হলো ইমানের আমাদেরকে ওই অনুরূপ ইমান আনতে হবে ওই ইমান আনতে হবে তারা যেইভাবে এনেছিলেন যদি আনি তাহলে আমরা হেদায়ত পাবো নতুবা পাবো না মাহারিফুল কোরআনে একটি কথা বলা আছে যে সাহাবাদের ইমানের চেয়ে চুল পরিমাণ বেশ কম ইমানও যদি কেউ আনে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না হন ইমানের মডেল হলো এটা কমতি থাকতে পারে কিন্তু এটা মডেল ওই মডেল সামনে রেখে ইমান আনতে হবে অনেকে বলে যে সাহাবাদের মতো ইমান আনা সম্ভব নয় এই কথার সম্পূর্ণভাবে একটা ভ্রান্ত কথা যদি এটা সম্ভব না হতো তাহলে আল্লাহ কেন আদেশ করলেন যদি এটা অসম্ভব হতো আল্লাহ তার বান্দাদের জন্য এটা আদেশ করতেন না এটা যেহেতু সম্ভব আর সেটাই আদেশ আল্লাহ করেছেন আমানু আল্লাহ এটাকে শর্ত আরোপ করেছেন যদি তোমরা তাদের মতো তারা যদি তোমাদের মতো ইমান আনে যদি শর্ত দিয়ে বলছেন ফাইন যদি তারা তোমাদের মতো ইমান আনে ফাঁকাদি হেতাদাও তাহলেই তারা হেদায়াত পাবে আল্লাহ শর্ত আরোপ করেছেন শর্ত ফাতাল মাসুদ যখন শর্ত বিলুপ্ত হয়ে যায় তখন যে বিষয়ের শর্ত করা হয় সেই বিষয়টি বিলুপ্ত হয়ে যায় যদি শর্ত না পাওয়া যায় তাহলে যে বিষয়টার জন্য শর্ত করা হয়েছিল সেটাও বিলুপ্ত হয়ে যায় সেই শর্তটা কি সাহাবাদের ইমান সে ওই মডেল যদি না থাকে যেই ইমানের শর্ত হেদায়তের শর্ত আরোপ করা হয়েছে সে হেদায়ত পাবে না সালাতের জন্য শর্ত হল অজু অজু কিন্তু উদ্দেশ্য না অজু করাটা উদ্দেশ্য না বরং কেউ যদি উদ্দেশ্যহীনভাবে সারাদিন শুধু অজু করতে থাকে অজু সবের কাজ সব পাওয়ার কথা তার গুণা হবে সে উদ্দেশ্যহীনভাবে শুধু অজুই করতে থাকে কোনো আমল করে না অজুর দ্বারা অজু করার উদ্দেশ্য হলো এর দ্বারা নেকির কাজ করার এবাদতি করার বিশেষ করে সালাতের জন্য পূর্ব শর্ত অজু শর্ত যখন থাকবে না তখন যেই বিষয়ের জন্য শর্ত করা হয়েছে সেটাও হবে না এটা কি অজু হলো সালাতের শর্ত যদি কেউ অজু না করে তার সালাত কি হবে হবে না অজু সারা সালাত হবে না আর অজু হলো সালাতের জন্য শর্ত শর্ত যখন পূরণ করা হলো না তখন যে বিষয়ের জন্য যে সালাতের জন্য শর্ত করা হয়েছিল সেই সালাতও হবে না এর জন্য শাহাবাদের ওই ইমান হল পরবর্তী সকল লোকের সকল মুমিনের জন্য ইমানের মডেল যদি ওই মডেল সামনে রেখে ইমান কেউ না আনে তাহলে সে হেদায়ত পাবে না এবং এটা আল্লাহ সুবাহ নিজের পক্ষ থেকে এটা করে দিয়েছেন তো প্রকৃত পক্ষে যারা মুমিন তারা আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের আয়াত নাজিল হলে তারা খুশি হন যে আল্লাহর হুকুমে যুদ্ধের ময়দানে নিজের গান এবং মাল দিয়ে তারা জান্নাত লাভ করতে পারবেন একটা সুযোগ পেয়েছেন এই জন্য তারা খুশি হন আর যারা মুনাফেক অন্তরের মধ্যে রোগ আছে জিহাদের আয়াত ক্রেতালের আয়াত শোনা মাত্রই তারা যখন মৃত্যু বয়ে মূর্ছাগ্রস্ত রুগীর মতো হয়ে যায় যখন এখনই তারা জ্ঞান হারা হয়ে ফেলবে ভীত সন্ত্রস্ত হয়ে তাদের অবস্থা এমন হয়ে যায় এই সকল লোকেরা প্রকাশ্যত বাহ্যিক আনুগত্য সুন্দরভাবে প্রকাশ করে উত্তম উত্তম কথা বলে কিন্তু তাদের অন্তরে আছে রূপ আল্লাহ এখানে সুযোগ দিয়েছেন যদি তারা ওই রূপ থেকে মুক্ত হয় যুদ্ধের ময়দানে যান মাল নিয়ে তারা অংশ গ্রহণ করে তাহলে এটা তাদের জন্য উত্তম আর এই রোগাক্রান্ত লোকেরা যদি জমিনে ক্ষমতা লাভ করে এরা যদি দুনিয়ায় ক্ষমতা লাভ করে তাহলে তারা দুনিয়ায় ফাসাদ সৃষ্টি করবে বিপর্যয় সৃষ্টি করবে শান্তি প্রতিষ্ঠার পরিবর্তে অশান্তি সৃষ্টি করবে ইনসাফ প্রতিষ্ঠার পরিবর্তে তারা জুলুম করবে সুবিচারের পরিবর্তে তারা অবিচার করবে ন্যায়ের পরিবর্তে তারা অন্যায় করবে সমাজের মধ্যে গড়ার পরিবর্তে তারা ভাঙ্গন দড়াবে আল্লাহ এই কথাটা এখানে বলছেন সম্ভবত আল্লাহ বলছেন যদি তোমরা দুনিয়ায় ক্ষমতাসীন হও তাহলে তোমরা দুনিয়ায় ফাঁসাদ বিপর্যয় অশান্তি সৃষ্টি করবে জুলুম অবিচারে দুনিয়াকে ভরপুর করে ফেলবে আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে বা তুকাত্তিউ আরহানাকুম তোমরা ক্ষমতাসীন হলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ সুবাহ এখানে যেই বিষয়টি স্পষ্ট করেছেন যদি আমরা একটু উপলব্ধি করি যে প্রথম শর্তটা পূরণ করতে হবে সেটা হল ইমানের শর্ত কোনো ব্যক্তি যদি প্রকৃত পক্ষে মমিন হয় আল্লাহর সত্তা এবং গুণাবলীর সহকারে বুঝে শুনে যদি আল্লাহর প্রতি সে ইমান আনে সে তখন সর্বাবস্থায় তার চলার প্রতি তার চিন্তা চেতনায় সে আল্লাহর ক্ষমতা এখতিয়ার আধিপত্য সবকিছু দেখতে পারে উপলব্ধি করবে নিজেকে সব সময় মনে করবে আমি আল্লাহর গুলামির বন্ধনে আবদ্ধ আল্লাহ সব সময় আমাকে দেখছেন আমার কথা শুনছেন আমার অন্তরের ভাবনাগুলো তিনি জানেন সে তখন এমন কুচিন্তার খারাপ ভাবনায় কখনো লিপ্ত হবে না যে আমার অন্তরে যদি কোনো খারাপ ভাবনাও এসে যায় আল্লাহ তো এটা জেনে ফেলবেন আল্লাহর কাছে গোপন থাকবে না আমি গোপনে গোপনে কোনো সলা পরামর্শ করলেও কেউ না জানলে আল্লাহ অবশ্যই জানেন সে তখন অসৎ মানসিকতায় গোপন সলাপর পরামর্শে লিপ্ত হবে না কারণ আল্লাহ বলে দিয়েছেন আমি অবশ্যই লিখে রাখছি যারা গোপন সলা পরামর্শ করে তার জীবনটাকে পরিচালনা করবে আল্লাহর রেজামন্দিকে কেন্দ্র করে কিভাবে কাজ করলে আমল করলে কোন পথে চললে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় সে সব সময় ওই পথে চলতে চেষ্টা করবে যেই পথে আল্লাহর অসন্তুষ্টি আল্লাহর গজব সেই পথ থেকে সে বেঁচে থাকবে ওই পথকে সে ভয় করবে অন্য কেউ নয় তাকে এই পথ থেকে বিরত রাখতে হবে না নিজেকে বাঁচানোর জন্যেই আল্লাহর আজাবকে ভয় করে নিজেই বেঁচে থাকবে এই ধরনের মুমিনগণ যদি ক্ষমতাসীন হয় তাহলে দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা লাভ করবে সুবিচার প্রতিষ্ঠিত হবে জুলুম চিরতরে বন্ধ হবে সেখানে মানুষের সমাজে সুবিচার ইনসাফ প্রতিষ্ঠিত হবে সমাজে কোনো মজলুম থাকবে না জালিমের কোন ধরনের ধাপট চলবে না সকল মানুষ আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হিসেবে একই সমাজে তারা বসবাস করার সুযোগ পাবে ওই মুমিনগঞ্জ যখন ক্ষমতাসীন হয় তখন তারা এই দায়িত্বটাকে আল্লাহর পক্ষ থেকে একটা বোঝা মনে করবে হাসরের ময়দানে আল্লাহর আদালতে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদের প্রশ্নের সম্মুখীন হবে এই ভয়ে তারা শঙ্কিত থাকবে সমাজে তাদের দায়িত্ব সঠিকভাবে তারা পালন করবে কোন প্রকারের গাফলতি করবে না ত্রুটি করবে না অবহেলা করবে না বাইতুল মালকে তারা আমানত হিসাবে তারা রক্ষা করবে আর যদি এই ইমানের ত্রুটি যাদের আছে অন্তরে রুগে রোগাক্রান্ত যারা রয়েছে বাহ্যত মুমিন অন্তরে আসলে ইমান নেই এই সকল লোকেরা ক্ষমতাসীন হলে তখন এই ক্ষমতাটাকে তার অহংকার হিসাবে ব্যবহার করবে সে অহংকারী হয়ে যাবে ক্ষমতার কারণে সে বুক বিলাসে মত্ত হবে কারণ সেই সময় তার কাছে প্রচুর সুযোগ সুবিধা আসবে তখন সে আত্মসাত করবে আমানত রক্ষা করবে না সেখানে সে জুলুম করবে সুবিচার করতে পারবে না এই কথাটাই আল্লাহ এখানে বলেছেন এটা বড় বিপজ্জনক একটা দায়িত্ব আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আমরা জিহাদের ময়দানে অবতীর্ণ হয়েছি আল্লাহর দিন বিজয়ী হলে সেই বিজয়ী দিনের পরিচালনা করা সবচেয়ে বেশি কঠিন কাজ ইমানের প্রকৃত পরীক্ষা তখন হবে একজন মানুষ সে জুলুম করতে পারে না এই জন্য জুলুম করে না যখন তার জুলুম করার মতো শক্তি হবে তখন যদি সে জুলুম থেকে বেঁচে থাকে তাহলে সেই প্রকৃত পক্ষে জুলুম থেকে বেঁচে থাকলো একজন মানুষ বুক বিলাস করতে পারে না তার নাই প্রকৃতপক্ষে সে বুক বিলাস বর্জনকারী থাকে বলা যাবে না কারণ তার সুযোগিত নাই যখন বুক বিলাসের সুযোগ তার হবে বিপুল সম্পদ সুযোগ সুবিধা সবকিছু তার পায়ের কাছে লুটে পড়বে সেই সময়ে লুব সংবরণ করে তার যখন ছিল না সেই সময়ের মতো সে সহজ সরল সৎ জীবনযাপন যদি করতে পারে তাহলে সেই ব্যক্তি হল প্রকৃত সৎ এটা হলো তখন ইমানের পরীক্ষা হয়ে যাবে একজন অন্যায় করতে পারে না এটা বড় গুণ তার নয় তার সুযোগ নাই অন্যায় করার সুযোগ পাওয়ার পর যদি করে না এটা হলো তার সদ্গুণ যখন দিনে হক ইসলাম বিজয়ী হবে সেই দিনে হক যারা পরিচালনা করবে যে ইমানদারগণ এটা তারাই সবচেয়ে বড় পরীক্ষার সম্মুখীন হবে তখন তার ইমানের পরীক্ষা হয়ে যাবে ওই পরীক্ষায় হয়তো সে জান্নাতের সর্বোচ্চ আসান লাভ লাভ করবে অথবা জাহান সর্বনিম্ন স্তরে পৌঁছবে এটা বড় পরীক্ষা সেখানে আমানত রক্ষা করা সুবিচার প্রতিষ্ঠা করা সেখানে ইনসা প্রতিষ্ঠা করা মানুষের মধ্যে কোনো তারতম্য না করা ব্যক্তি কেন্দ্রিক বিশ্বাস সম্পর্ক গড়ে না তোলা কারো প্রতি বেশি সহানুভূতিশীল আর কারো প্রতি বিরাট বাজন এই ধরনের শয়তানি মানসিকতা থেকে মুক্ত হওয়া এটা কঠিন কাজ এটা অনেকেই পারে না ইমানের খুব ভালো আসনে উচ্ছ্বাসীন বহুত নসিহত করেন কিন্তু এখানে অনেকেই ফেল করেন তার প্রতি খুব ভালো সম্পর্ক তার প্রতি তিনি বেশি সহানুভূতিশীল তাকে ছাড় দেন আর কার কোনো কাজে একটু অসন্তুষ্ট দূরে সরে রেখে দিয়েছেন তার ছোট একটা অপরাধ বড় করে ধরেন তার প্রতি বিরাট বাজন হওয়ার কারণে সেই ব্যক্তি হল সবচেয়ে বড় জালেম ক্ষমতাসীন হওয়ার পর যদি সে এই কাজটা করে এর চেয়ে বড় জালিম আর কেউ নাই তার ঠিকানা জাহান নাম এই জালিমের ঠিকানা জাহান নাম কারণ সেই সময় তার কাজ হল সকলের প্রতি সমান দৃষ্টি দেওয়া ব্যক্তি কেন্দ্রিক বিশ্বের সম্পর্ক নয় তার ভালোবাসা এবং শত্রুতা সেটা নিয়ন্ত্রিত হবে একটি মানদণ্ডের ভিত্তিতে সেটা হলো আল হুব্বু ফিল্লা ওয়াল বুগদু ফিল্লা আল্লাহর জন্যই ভালোবাসা আল্লাহর জন্যই শত্রুতা আমি যদি কাউকে ভালোবাসি কেন ভালোবাসবো আল্লাহ সন্তুষ্টির জন্য তাকে ভালোবাসলে আল্লাহ খুশি হবেন আর ওই ব্যক্তিকেই যদি আমি অপছন্দ করি তাকে শত্রু হিসেবে সাব্যস্ত করি আমি তখনই করব যখন তার সাথে শত্রুতা করলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় আমি মুমিনকে ভালোবাসব কারণ মুমিনকে ভালোবাসার হুকুম আল্লাহ দিয়েছেন মুমিনকে ভালোবাসলে আল্লাহ সন্তুষ্টি হন আর কাফের মুশ্রিক মুনাফেকদেরকে আমি শত্রু হিসাবে গণ্য করব তাদেরকে ঘৃণা করব তাদের প্রতি আমার বিদ্বেষ অন্তরে পোষণ করব এই জন্য তারা আল্লাহর দুশ্মন আমারও দুশ্মন তাকে দুশ্মন হিসেবে গণ্য করে তাদের প্রতি বিদ্বেষ পোষণ করলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় শুধু এই জন্য রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন মান আহাব আলিল্লাহি আবগাদ আলিল্লাহ ইমান যে আল্লাহর জন্যই কাউকে ভালোবাসলো আর আল্লাহর জন্যই কাউকে শত্রু হিসেবে গণ্য করলো আল্লাহর জন্যই কাউকে দান করলো আর আল্লাহর জন্যই কাউকে দিতে বিরত থাকলো সে তার ইমানকে পরিপূর্ণ করলো অর্থাৎ সকল কাজ আল্লাহর ভালোবাসাকে কেন্দ্র করে আবর্তিত হবে নিয়ন্ত্রিত হবে আল্লাহর সন্তুষ্টির দ্বারা তার সকল কার্য পরিচালিত হবে তার ভালোবাসা শত্রুতা তার দান করা বিরত থাকা সবকিছু উদ্দেশ্য একটা আল্লাহ সন্তুষ্টি সেই মুমিনগণ যখন আল্লাহর সন্তুষ্টির জন্য তার দায়িত্ব পালন করেন এর যাজা এর বদলা আল্লাহর কাছে তারা অবশ্যই পাবেন কিন্তু যাদের অন্তর রোগাক্রান্ত সুযোগ পেলে তারা সব সুযোগ সুবিধা গ্রহণ করবে এটা আজকের দুনিয়ায় তাগুতি শাসন ব্যবস্থাগুলোর মধ্যে আমরা দেখতে পাই এক একটা দল যখন ক্ষমতায় যায় ক্ষমতাসীনদের শীর্ষ পথ থেকে শুরু করে একেবারে চেলা চামুন্ডা পর্যন্ত নিজ পর্যায়ের যেগুলো আছে রাষ্ট্রীয় শক্তির আনুকূল্যে দেশের গোটা সম্পদটাকে তার বাবার সম্পদ মনে করে লুটে পুটে খায় দেশটা যখন একটা মরা গরু আর এই শকুনের পাল এই মরা গরুর গুস্ত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এটা যখনই যে ক্ষমতায় যায় এইভাবেই তারা দেশটারে এইভাবে কামড়িয়ে কত বিক্ষত করে তারা খাচ্ছে যেই কারণে সাধারণ জনগোষ্ঠী যারা রয়েছে যাদের পরিশ্রমে দেশ এর অর্থনীতির চাকা ঘুরে ক্ষমতাসীনদের চেহারায় জিলিক মারে প্রধানমন্ত্রীর বাসায় সাড়ে তিনশো এসিও ঘুরে এসির ঠান্ডা বাতাসে চব্বিশ ঘন্টা থাকে এক সেকেন্ডের জন্য সেখানে লোডশেডিং হয় না কিন্তু সাধারণ জনগণ যাদের পরিশ্রম লব্ধ টাকায় প্রধানমন্ত্রী এসির ঠান্ডা বাতাস খায় সেই সাধারণ মানুষ ফেনের বাতাসও খেতে পারে না বিদ্যুতের লাইটটাও জ্বালিয়ে দেখতে পারে না যেখানে বিদ্যুতের লাইন আছে সেখানেও চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা এই বিদ্যুৎ থাকে না কিন্তু প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ভবনগুলোতে এক সেকেন্ডের জন্য লোডশেডিং হয় না মন্ত্রী এমপিদের অঞ্চলে মিন্টু রুডে আর ওই তাগুতের আড্ডাখানা সংসদ ভবনে এগুলোতে এক সেকেন্ডের জন্য লোডশেডিং হয় না এটা এই কারণে এরা এদেশের সম্পদটাকে তাদের বাবার সম্পদ মনে করে এই কথাটা আল্লাহ বলছেন সম্ভবত তোমরা ক্ষমতাসীন হলে দুনিয়া ফাসাদ সৃষ্টি করবে বিপর্যয় সৃষ্টি করবে ও শান্তি সৃষ্টি করবে সেখানে তোমরা জুলুম অবিচার করবে আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে বাস্তবেও দেখবেন মানুষ যখন অভাব অনটনে থাকে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখে যখন বিপুল সম্পদের মালিক হয়ে যায় নিজের আত্মীয় স্বজনের কথা আর স্মরণ থাকে না তাদেরকে ভুলে যায় এমন দেখবেন যেই মা বাবা কষ্ট করে লালন পালন করে সন্তানকে পথ দেখিয়েছে রাস্তা শিখিয়েছে তার জীবনের পথে তাকে পরিচালিত করেছে সে যখন বড় হয়েছে তখন মাস্তানি করে লুটপাট করে চিন্তাই করে দহলবাজি করে টেন্ডারবাজি করে কমিশন বুক করে যখন শত শত কোটি টাকার মালিক হয় গ্রাম থেকে শহরে তার বাবা মা আসলে যখন তাদেরকে চিনেই না তাদেরকে আর ঘরের ভিতরে সহ্য করতে পারে না মনে করে তাড়াতাড়ি কোনো বাড়িতে গ্রামের বাড়িতে চলে যায় না আরো বাস্তব সেই বাবাগুলোকে এক সময় নিজের ঘর থেকে বের করে দেয় যদি গ্রামে বাড়ি না থাকে ওই মা বাবাগুলো কোথায় যায় তখন বৃদ্ধাশ্রমে আশ্রয় নেয় সেই আশ্রমে যেতে হয় সন্তান আছে ছেলে আছে মেয়ে আছে বিপুল সম্পদের মালিক হয়েছে বিলাসবহুল জীবন যাপন করে শহরে বিলাসবহুল বাড়ি আছে গাড়ি আছে সবকিছু আছে কিন্তু মা বাবা অবহেলিত বঞ্চিত তারা বিদ্যাশ্রমে তখন তাদের টাই হয় দূরের আত্মীয়দের তো প্রশ্নই আর নাই সেখানে সম্পর্ক হয় আত্মীয়তা হয় সেই প্রাচুর্যের ভিত্তিতে যার সম্পদ আছে প্রাচুর্য আছে তাদের সাথে সম্পর্ক হয় নিজের নক রক্তের সম্পন্ন চিহ্ন করে নিকটতম আত্মীয় স্বজনকে দূরে ঠেলে দেয় হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ বলেছেন আল্লাহ যখন সমগ্র সৃষ্টি জগৎকে সৃষ্টি করে সম্পন্ন করলেন তখন আত্মীয়তা উঠে দাঁড়ালো সে রহমানের জামা ধরে ফেলল নিচের অংশ ধরে ফেলল তখন আল্লাহ প্রশ্ন করলেন তাকে বললেন তুমি থামো কি বলতে চাও বলো তখন সে আত্মীয়তা বলল যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করে আপনি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবেন আর যে আমার সাথে সম্পর্ক রাখে অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক রাখে আপনি তাদের সাথে সম্পর্ক রাখবেন আল্লাহ সুবাহান বললেন হ্যাঁ তোমার সাথে যারা সম্পর্ক রাখে আমি তাদের সাথে সম্পর্ক রাখব আর যে তোমার সাথে সম্পর্ক চিহ্ন করে আমি তার সাথে সম্পর্ক চিহ্ন করব এতে তুমি কি সন্তুষ্ট তখন আত্মীয়তা বলবে হ্যাঁ আমার রব আমি সন্তুষ্ট সে আত্মীয়তার সম্পর্ক এটা সবচেয়ে বড় মুমিনের জন্য এমন একটা বিষয় যে রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন আবু বাকরা থেকে বর্ণিত যে বান্দার কোনো পাপের কারণে আল্লাহ তাকে শাস্তি দিতে খুব তাড়াহুড়া করেন না দুইটি কারণে এই দুনিয়ায় অবিলম্বে আল্লাহ তাকে শাস্তি দেন এবং পরাকালেও শাস্তি তার জন্য প্রস্তুত করে রাখেন সেই দুইটি কারণ হল এক আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কারণে দুনিয়ায় আল্লাহ তাকে শাস্তি দেন আর দ্বিতীয় হল অন্যায়ভাবে বিচারকারী অন্যায় বিচার যে বিচারক করে তাকে আল্লাহ দুনিয়ায় অবিলম্বে শাস্তির ব্যবস্থা করেন এবং পরখালেও তার শাস্তির ব্যবস্থা করেন এই দুইটি পাপ আল্লাহ তাকে শাস্তি দিতে খুব তাড়াহুড়া করেন আর কোনো পাপের কারণে শাস্তি দিতে আল্লাহ তাড়াহুড়া করেন না রাসুল্লাহ সাল্লু বলেছেন তোমরা যদি তোমাদের হায়াত বৃদ্ধি হোক এটা চাও আর তোমাদের সম্পদ বৃদ্ধি হোক এটা চাও তাহলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো আত্মীয়তার সম্পর্কের মাধ্যমে হায়াত বৃদ্ধি হয় সম্পদে প্রাচুর্য আসে আল্লাহ সুবাহ আত্মীয়তা সম্পর্কে গুরুত্ব দিয়েছেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন জান্নাত আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না তাহলে এই এটা অত্যধিক গুরুত্বপূর্ণ বিষয় আর এই অন্তরে রোগাক্রান্ত লোকেরা ক্ষমতাসীন হলে দুনিয়া সাক্ষাৎ করবে বিপর্যয় করবে অর্থাৎ দুনিয়ার এই ক্ষমতাটাকে তার বুক বিলাসের জন্য ব্যবহার করবে তার অবৈধ কাজের জন্য অন্যায় কাজের জন্য ব্যবহার করবে আত্মর জন্য সে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তো আল্লাহ সুবহান আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে ইমান আনতে পারি যেইভাবে ইমানের দাওয়াত দিয়েছেন রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম আমরা রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লামকে যেন জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আদর্শ হিসেবে অনুসরণ করতে পারি এবং কোরআন নির্দেশিত পন্থায় যেন আমরা আমাদের জীবনকে গড়ে তুলতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন কোন প্রশ্ন আয়সা আমি বলছেন এই সুরা সম্বন্ধে হাদিসটা কি হাসান সেটা হচ্ছে এই সুরাতে যা হালাল তোমরা পাও এখানে দেখা যাচ্ছে যে এই স্পষ্ট স্পষ্টভাবেই একই ধারাবাহিকতাতে বা নিয়ম বা সাজিয়ে একই নিয়মে বলা হয়েছে তাহলে কিতাবদের বইয়া স্ত্রীর মেয়েদেরকে বিয়ে করা এটা সতী সাধন হবে এখানে এটা এখন বর্তমান প্রেক্ষাপট দেখা যায় যে তৎকালীন যে আহলি কিতাব ছিল বিশেষ করে যারা খ্রিস্টান ছিল তারা তৃতীয়বাদে বিশ্বাসী ছিল ইহুদিরা তো আর ইসা ইয়া জুয়ার আল্লাহ সাল্লামকে ই বলবে দেখা যাচ্ছে তাদের আকিদা সিরকি এবং কুকুর হওয়ার পরেও আল্লাহ তাদের মেয়েদেরকে বিবাহ করার জন্য হালাল করে এখানে যদি আমরা তাদের আকিদে এবং বর্তমান যারা আহলে করা তাদের আকিদেগুলো কিন্তু আমরা পর্যালোচনা করি দেখা যায় তৎকালীন আহলে কিতাবদের চাইতেও বর্তমান আহলে কোরআন যারা আকিদা অনেক উন্নত চিন্তা চেতনা ধারা অনেক উন্নত হয়েছে মৌলিকভাবে দেখা যাবে যদি তাদের তার প্রশ্নের জবাবটা তো সেদিনও দেওয়া সম্ভব হলো না এই সময়ের কারণে হ্যাঁ? খুলে ফেলে যদি প্রবলেম আছে তখন তোমার এই প্রশ্নটা আমি বুঝেছি তো এখানে প্রথম অংশে যেটা হালালের ব্যাপারে বলা হয়েছে আলাইকুম বি কিতাবিল্লাহ আহিল্লু হালালাহু আহারিমু হারামাহু তোমাদের মাঝে রয়েছে আল্লাহর কিতাব আল্লাহর কিতাব তোমাদের জন্য যা কিছু হালাল করেছে সেইগুলোকে হালাল হিসেবে গ্রহণ করো আর আল্লাহর কিতাব যা কিছু হারাম করেছে সবগুলোকে হারাম হিসেবেই গণ্য করে বর্জন করো তো এখানে এটা সার্বজনীন সকল হালাল হারাম এখানের মধ্যে এসে গেছে এটার মধ্যে তো এখানে হজরত আয়সা থেকে বর্ণিত যেই কথাটি আহলে কিতাবদের ব্যাপারে সেই সময়ের আহলে কিতাব তারা তাদের আকিদাগতভাবে সেই কিতাব তারা ধারণ করেছিল রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের আগমন হওয়া পর্যন্ত রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের আগমনের পূর্বে তো তাদের ওই কিতাবই ছিল তাদের ওই দিনটাই হক দিন ছিল খ্রিস্টানদের সেই দিনটাই ওটাই হক দিন ছিল রাসুল্লাহ সাল্লাহ নবুয় প্রাপ্তির আগ পর্যন্ত এখন ওই অবস্থায় তারা যে দিন মেনে চলত সেটা হক দিন ছিল পূর্ব পর্যন্ত রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যে আহলে কিতাবদের ব্যাপারে বর্ণনা দিয়েছেন আখের এই আহলে কুরান নামদারি লোকদের চেয়ে তারা অনেক উন্নত ছিল তুমি বিপরীত কথা বললে তাদের আকিদাগতভাবে এদের চেয়ে অনেক উন্নতি ছিল আখের এরা তো ডাইরেক্ট পত্তলিক এরা সরাসরি মূর্তি পূজা করে আহলে কোরআনগণ মূর্তি পূজারি এখন এরা কেউ হয়তো ডাইরেক্ট মূর্তি বানিয়ে মন্দিরে যায় না মনের মন্দিরে অসংখ্য মূর্তি স্থাপন করে তারা চব্বিশ ঘন্টা পূজা করে চলছে এরা হলো সবচেয়ে বড় মূর্তি পূজারি আর তারা সকল এই খ্রিস্টানি চিত্তবাদে বিশ্বাস করত না খ্রিস্টানি জনের মধ্যে আমরা যেটা যেটা দেখি সেটা হলো কয়েকটা সম্প্রদায় আছে সেখানে এই সম্প্রদায়গুলোর মধ্যে একটি সম্প্রদায় মত মাত্র তিত্ববাদে বিশ্বাস করত একটা সম্প্রদায় ছিল তারা একত্ববাদে বিশ্বাসী ছিল যেমন এখন হিন্দুদের মধ্যে কিন্তু একত্ববাদে বিশ্বাসী একটা গ্রুপ আছে সেটা হলো শ্রীকৃষ্ণের ভক্ত যারা এরা মূর্তি পূজা করে না এরা নিরাকারে ভোজন করে ঈশ্বর একজন মনে করে তো এইভাবে সেই সময়ে এই ধরনের একত্ববাদে বিশ্বাসী খ্রিস্টানও ছিল এখানে তাদের বিয়ে করার অনুমতি দিয়েছেন কিন্তু তাদের কাছে কোনো মুমিন মেয়েকে বিয়ে দেওয়ার অনুমতি দেওয়া হয়নি এটা এই কারণে যে তারা এখন দিনের প্রচার প্রসার করছিল তারা দিন জানতে পারেনি এখনো যদি কোনো মেয়ে মুসলমানদের অধীনে বিবাহ বোধনে আবদ্ধ হয় তখন দিন জানতে পারবে ইমান গ্রহণ করতে পারবে এই সুযোগটা করে দেওয়ার জন্য কারণ মেয়েরা প্রভাবিত হয় কিন্তু পুরুষরা প্রভাবিত হয় না এই কারণে মেয়েদেরকে বিয়ে করার কথা বলা হয়েছে কিন্তু আহলে কিতাব পুরুষদের কাছে বিয়ে দেওয়ার অনুমতি দেওয়া হয়নি হ্যাঁ এখানে ওই শির্কের কারণে নয় যে মেয়েরা তারা আহলে কিতাব তারা আল্লাহর প্রতি ইমান আছে তাদের নবীর প্রতি ইমান আছে তাদের প্রতি নাজিল করা কিতাবের প্রতি তাদের ইমান আছে এই মৌলিক ইমানগুলো আছে এখন যদি মুসলমানদের অধীনে আসে তাহলে এরা পরিপূর্ণ দিন অনুসারী হয়ে যাবে কিন্তু এরপর দেখি আমরা হজরত উমর রাজি আল্লাহ আহলে কিতাব মেয়েদেরকে বিয়ে করতে নিষেধ করে দিয়েছিলেন তিনি হজরত উমর রাজি আল্লাহন নিষেধ করে দিয়েছিলেন এই কারণে লোকজন যখন সিরিয়াতে গেল মুসলমানদের বিভিন্ন দিক অঞ্চলে যখন বিজয় অভিযানগুলো চলল তখন এই সুযোগ নিয়ে তারা মুমিনা নারীর পরিবর্তে সেই আহলে কিতাব নারীদের তাদের সাধারণত তাদের সাজসজ্জা বেশভূষা এগুলার মাধ্যমে পুরুষকে তারা আকৃষ্ট করত যেই কারণে তারা তাদের প্রতি আকৃষ্ট হয়ে বিয়ে করতে থাকলেন তা দেখে অমর রাজি আল্লাহ রানহু শেষ পর্যন্ত নিষেধ করে দিলেন আর শুধু এটারও কারণ যে এখন দিন হক ইসলাম বিজয়ী হয়ে গেছে এখন মুমিন নারীর সংখ্যা এখন কম নয় সেই সময় মুমিনা নারীর সংখ্যাও কম ছিল যেই জন্য সেই অনুমতিটা একটা সময়ের জন্য দেওয়া হয়েছিল পরবর্তী সময়ে কিন্তু আর এটা রাখা হয়নি দেওয়া হয়নি আর আজকের যুগে তো আহলে কিতাব নারী বলতে পৃথিবীতে নাই সেহেতু এখানে তো আর বিয়ের প্রশ্নই নাই মানে এগুলো যারা যেগুলো আছে কিতাবই নাই কোরআন মজিদ ছাড়া পৃথিবীতে আর কোন আসমানি কিতাব অবস্থিত নাই সে তো রাহলে কিতাব নয় হ্যাঁ, নাই থাকলে হবে কিন্তু নাই না না সেখানে কোরআন মজিদ তো কোরআন মজিদ যখন নাজিল হয় কোরআনের ব্যাখ্যা করেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আর সেই তার উপর ভিত্তি করে পরবর্তী সময়ে কুলাফারা সেদিন প্রয়োজনীয় ইস্তেহাদ গুলো করেছেন সেই হেতু এটা চিরতরে আহলে কিতাব মেয়ের বিয়ে বন্ধ হয়ে গেছে কারণ আহলে কিতাব আর নাই পৃথিবীতে আজকে কোথাও নাই কেউ বলতে পারবে না কারণ আসমানি কিতাবই নাই কোরআন মজিদ ছাড়া পৃথিবীর কোথাও কেউ খুঁজে পাবে না বলতে পারবে এটা ইঞ্জিল এটা তাওরাত ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট এই দুইটা ইহুদি পণ্ডিতদের দ্বারা লিখিত একটা বই এখন ওল্ড টেস্টামেন্ট আর খ্রিস্টান পাদ্রী পুরোহিতদের দ্বারা লিখিত হলো এখন নিউ টেস্টামেন্ট তাদের বানানো একটা বই মাত্র যে বইয়ের মাঝে মাঝে মধ্যে দুই একটা ওই আসমিন আসমানি কিতাবের কথা আছে কিন্তু আসলে ওই আসমানি কিতাব যেহেতু নাই ওই কিতাবের দ্বারক তো নাই আর আল্লাহ যেহেতু নিষেধ করে দিয়েছেন যেহেতু সরাসরি সুরা বা কারার যে আয়াতগুলো সে আয়াতগুলো মানসুক হয়নি এখানে ডাইরেক্ট স্পষ্ট করে দিয়েছেন কোন মুমিন পুরুষ মুশিকা নারীকে বিয়ে করবে না আর কোন মুমিনা নারী মুশ্রিক পুরুষকে বিয়ে করবে না স্পষ্ট নিষেধ করা দেওয়া হয়েছে মুমিন শুধুমাত্র মুমিনের মুমিনার জন্যই হালাল হ্যাঁ, হ্যাঁ, কোনটা কোন আয়াতের কোন আয়াতের না না না এটা এটা মস্ত বড় ভ্রান্তি কেউ যদি বলে সে আসলে কোরআনের ধারে কাছেই যায়নি এটা সার্বজনীন আয়াত সুরায় বাকার যে আয়াত এটা নাজিলের পটভূমিকা একটা আছে তাহলে সালাত এক সময় নাজিলই ছিল একটা পটভূমিকায় পটভূমিকা শেষ সালাত বাদ দিয়ে দিতে হবে জিহাদ ফরজ হয়েছিল একটা পটভূমিকায় ওটা বাদ দিয়ে দিতে হবে এখন আর জিহাদ নাই কোরআন নাজিল হয়েছে একটা পটভূমিকায় সেই পটভূমিকাটা হলো দেখতে হবে ওই পটভূমিকাটা আর ওই পটভূমিকার সাথে সারা পৃথিবীর চিরকাল সময় একটা মিল আছে ওই যে কুরাইশদের অবস্থাটা আজকে তো এর চেয়ে নিকৃষ্ট অবস্থা আজকে মুসলিম নামধারী লোকেরা এদের চেয়ে আরবের আবু জেহেল অনেক ভালো ছিল আবু জেহেল এর আকিদা এর চেয়ে ভালো ছিল আজকের মুসলিম নামধারী লোকদের চেয়ে সেই আবু জেহেল সে কাবা গড়ের তোয়াফ করত হাজিদের খেদমত করত কাবার খেদমত করাকে এবাদত মনে করত আর আল্লাহর প্রতি তার বিশ্বাস ছিল প্রমাণ বদরের যুদ্ধে যাওয়ার আগে কাবাগরের গিলাফে ধরে শুধু আল্লাহর কাছে দোয়া করেছিল আর কাছে করে নি হ্যাঁ। তো এই বিষয়গুলো যেহেতু আমাদের একটা বড় ধরনের একটা বিভ্রান্তি আছে যারা ওই যে পূর্বের মুর্শিক আর আজকের মুসলিম নামদারি মুর্শিকদের বিষয়টা না জানার কারণে ইলমের অভাবে অনেকে এই ধরনের বিভ্রান্তিতে আছে ওটা বিষয়টা আরো আলোচনাতে স্পষ্ট হওয়া দরকার তো সুবাহ